বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে আমাদের সবাইকে একদিন পাড়ি জমাতে হবে সেই কহিন অন্ধকার কবরে এই পৃথিবীর অট্টালিকা গাড়ি বাড়ি আর টাকার পাহাড় এমনকি অত্যন্ত আপন জন সেদিন সাথী হবে না কারো একেবারে শূন্য হাতে বিদায় করে দেবে আমাকে তোমাকে সবাইকে তিন টুকরা সাদা কাপড় ছাড়া কিছুই যে সঙ্গে যাবে না কারো সকল কিছুই পড়ে রবে আগের মতোই এই নিষ্ঠুর পৃথিবীকে আঁকড়ে ধরে জীবনের এই অবিচ্ছিন্ন পরিণতি সব মানুষের মানসপটে জাগ্রত করার অকৃত্রিম বাসনা নিয়ে প্রতিভাবান শিশু শিল্পী মাহমুদের কণ্ঠে যেতে হবে অডিও অ্যালবাম যেতে হবে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আজকে তুমি যাদের খানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা তিন দিনে রে টুকু মিটিবে যে তোর সাদ তিন দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে বাতাস বাতাসটুকু মিটবে যে তোর সাদ ক্ষমতারই দাপট দিয়ে ক্ষমতারই দাপট দিয়ে থাকা যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছয় বেহারার পালকি যে দিন আসবে রে তোর দা কদ যারে যারে ছয় বেহারার পালকি যে দিন আসবে রে তোর দারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন সাজনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খুদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে খুদাকে চলছু দম্ভ ভরে খুদারে দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খুদাকে চলছু দম্ভ ভরে হাত দূরে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা দুনিয়ারি বাড়ি কোথায় নিবি দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছ সবই কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি তিনটা টুকরা সাদা কাপড় সাদা কাপড় হেতু হবে পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না তোমাকেও যে যেতে হবে তাও কি গেছো ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব টানাও কষিয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব টানাও কষিয়া চলতে পথে তামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে যোগ বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে জীবনের এই পরিণতি কেন গেলি ভুলিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া জলদি করে গুছিয়ে না জলদি করে বুঝি না আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে ঋতু সুখেরই বাসর কখন জানি ভাঙবে ঋতুর সুখেরই বাসর জলদি করে গুছি নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে ঋতু সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসো এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে নিভে যদি জীবন রবি নিভে যদি জীবন রবি আসবে না আর ভোর কখন জানি ভাঙবে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে তোর সুখেরই বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে তোর সুখেরই বাসুর দিন এসেছে এই জীবনে আসবে রাতরে খোঁজেনে দিন এসেছে এই জীবনে আসবে রাতরে খোঁজেনে ইসরাফিলের ফুৎকারেতে ইসরাফিলের ফুৎকারেতে উঠবে তুমুল ঝড় কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে কিয়ামতের ময়দানেতে নাফরমানের চিৎকারেতে প্রকম্পিত হবে সেদিন প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর বিপদ থেকে মুক্তি পেতে যাপ তারে দিনে রাতে বিপদ থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে মহা কঠিন সেই দিনেতে মহা কঠিন সেই দিনেতে নাই রে সাথী তো কখন জানি ভাঙবে রে তো সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বলো না ওরা খোদার মেহমান দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বল না ওরা খোদার মেহমান ওরা মা জীবনটাকে ওরা মরিনি দিল সারা প্রভুর ডাকে দিনের লাগি তুচ্ছ ভাবিল জীবনটাকে ওরা চিরজীবিত জেগে রবে মহাপ্রাণ মৃত বলো না ওরা খুদার মেহমান দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বলো না ওরা খুদার মেহমান ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ ওরা জীবন ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ ওরা জীবনে বিনিময়ে গাহিছে তাওহি প্রভুর ডাকে সাড়া দিয়ে দিল প্রাণ মৃত বলো না ওরা খোদার মেহমান দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বল না ওরা খুদার মেহমান ওরা মরেনি চলে গেছে জান্নাতে রয়েছে তারা মহান প্রভুর হেফাজতে ওরা মরেনি চলে গেছে জান্নাতে রয়েছে তারা মহান প্রভুর হেফাজতে ওরা তো অমর যে বা বলেছে কোরআন মৃত বলো না ওরা খোদার মেহমান দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ মৃত বল না ওরা খুদার মেহমান মৃত বল না ওরা খুদার মেহমান আয়রে শিশু আয়রে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রে শিশু আয়রে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রে তোরা ঘর ছেড়ে আসছে নামেতে গায় সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতলায় আয় রে তোরা ঘর ছেড়ে আজ সেই নামেতে গায় সেই নামেরই গান শুনিয়া প্রাণ যে উতলায় উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল উতাল হয়ে সেই নামেরই তাসবি মুখে বল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রি শিশু আয়রি কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল সেই খোদারে জমিনেতে নাইরে রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন সেই খোদার এ জমিনেতে নাই রে খোদার দিন অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল তোর পানে যে চেয়ে আছে মাজলুমানের দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আইরি শিশু আইরি কিশোর খোদার সেনা দল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল হতে হবে খালি দুমট বিশ্বজয়ী বীর লড়তে হবে ক্ষুদার পথে রাখতে উঁচু শীত হতে হবে খালি দমট বিশ্বজয়ী বীর লড়তে হবে খোদার পথে রাখতে উঁচু শীত ভয় নেই তোর আল্লাহ আছে বাঁধরে বুকে বল ভয় নেই তোর আল্লাহ আছে বাঁধরে বুকে বল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল চুপটি করে ঘরের কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার চুপটি করে ঘরের কোণে থাকবে কত আর লুণ্ঠিত আজ তোমার মায়ের ইজ্জত অধিকার মানবতা খাবলে ছিঁড়ে ওই পাশানির দল মানবতা খাবলে ছিঁড়ে ওই পাশানির দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল আয়রে শিশু আয়রে কিশোর খোদার সেনা দল খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল খুদার বিধান করতে কায়েম চল জিহাদে চল উগো মুদির দয়াল খোদা ও গো প্রভু দয়াবান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমি যে বড় পুণ্যবান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান যাই যদি মোর জীবন কভু যাই যদি সব কিছু হইব না কপিছু যায় যদি মোর জীবন কভু যায় যদি সব কিছু তোমার দিনের পথ থেকে হটব না কপিছু থাকতে পারি অটল যেন থাকতে পারি অটল যেন মদদ করো দান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান নাই কিছু মোর চাওয়া পাওয়া নাই রে অভিলাষ গাইব তোমার না থাকিবে নিঃশ্বাস নাই কিছু মোর চাওয়া পাওয়া নাই রে অভিলাষ গাইব তোমার নামে যাবে থাকিবে নিঃশ্বাস মরণ কালে তবু যেন মরণ কালে তবু যেন গাই তোমারি গান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান শুধু বলে নাফসে নাফসে কাঁদবে সবাই যে দিন সেদিন দেখা পায় গো কাঁদবে সবাই যে দিন সেদিন দেখা পাই গো যেন নবী যে আমি তার সাফায়াত পাই যেন গো তার সাফায়াত পাই যেন গো ও হে রহমান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান ওগো মোদের দয়াল খোদা ওগো প্রভু দয়াবান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান আমারি তরে তুমি থেকো মেহেরবান মা চার হয় না তুলনা আমারি মা মা আমারি মা যখন ডাকে মা আমারি মা মা আমারি মা থাকো তবে সে তো আসল না আমারি মা মা আমারি মা পৃথিবীতে যার হয় না তুলনা আমারি মা আমারি শুভ সুবহি সাদিক জবে আসবে সুজি মামা যবে হাসিবে আজানের সুর ভেসে আসবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে সুবহে সাদেকে যবে আসবে সুজি মামা যবে হাসবে আজানের সুর ফেসে আসবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে নামাজের কাতারেতে হব একাকার সেজদা দেব ওই কদমে মহান প্রভু আল্লাহ নামাজের কাতারেতে হব একাকার সেজদা দেব ওই কদমে মহান প্রভু আল্লাহ ধরার বুকে খোদার রহম অবিরাম যবে ঝরবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে সুবহে সাদিক যবে আসবে সূর্যি মামা যবে হাসবে আজানের সুর ভেসে আসবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে দলে দলে বন্ধুরা আসবে সকালে কোরআন হাদিস পড়ব সকল বন্ধুরা মিলে দলে দলে বন্ধুরা আসবে সকালে কোরআন হাদিস পড়ব সকল বন্ধুরা মিলে সেই কোরআনে পরশ পেয়ে হৃদয় জুড়াবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে বিকেল হলে মোরা ফিরব যখন পিতা মাতা দে খেদ মতে ছুপে দেব মন বিকেল হলে মোরা ফিরব যখন পিতা মাতা দে মতে ছুপে দেব মন খুশি হয়ে পিতা মাতা দোয়া করিবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে সুবহে সাদিক যবে আসবে সুজি মামা যবে হাসবে আজানের সুর ভেসে আসবে মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে ও মাগো আমায় তুমি ডাকবে দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহা দিতে সেই সাজে সাজিয়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহা দিতে সেই সাজে সাজিয়ে দাও আমি হব বিশ্ব সেরা দাও এনে দাও শমশির আমি হব বিশ্ব সেরা বীর দাও এনে দাও লঙ্গ শমশির শহীদ যেন হতে পারি সেই দোয়াটা করে দাও শহীদ যেন হতে পারি সেই দোয়াটা করে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও ফেলো না মা চোখেরই পানি হয়ো না গো আর পেরেশানি ফেলো না মা চোখের পানি খোদার পথে হাসি মুখে দাও গো আমায় সপে দাও খোদার পথে হাসি মুখে দাও গো আমায় সপে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও কাছে আমার পাঁচ বছরের বোন তাকে ওরা করেছে হরণ কাছে আমার পাঁচ বছরের বোন তাকে ওরা করেছে হরণ আর দেরি নয় যায় গো বেলা যাও গো আমায় ছেড়ে দাও আর দেরি নয় যায় গো বেলা দাও গো আমায় ছেড়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও আব্বু এলে জানিয়ে দিও মা হয়তো বা আর দেখা হবে না আব্বু এলে জানিয়ে জান্নাতে মা দেখা হবে এই দোয়াটা শুধু চাও জান্নাতে মা দেখা হবে এই দোয়াটা শুধু চাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও তোমা رسول اللہ یا رسول اللہ কবে পাবো যে তোমার দিদার ইয়া রসুল্লাহ या रसूलल्ला তোমার পচে আছি আমি ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কত যে কত যে যে থেকেছি কত যে অশ্রু ঢেলেছি সে আশায় শুধু কেঁদেছি কবে পাব যে দিদার তোমার চে আছে Yami Ya Rasulallah Ya Rasulallah Kono আমার তোমার পচে আছি আমি ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি যে रसूलल्ला या रसूलल्ला जो दीना ভুলিয়া ভুলবো যে সেদিন যে রাতে তোমার তোমার পচে আছি আমি রসুল্লা রসুল্লা কবে পাব যে তোমার দিদার ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ তো رسول الله يا এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায় আছি তোমার কারণ সব তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জিন্দগিটা করতে চাই রঙে তোমার ফিরায় চাই তোমার আমার জীবন আমার মরণ সবে তোমার আমার জীবন আমার মরণ সবে তোমার সত্য নে পথিক বানা আম আমার মরণ সব তোমার আমার জীবন আমার মরণ সব তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমারে জীবন আমার মরণ সবই তোমার আমারে জীবন আমার মরণ সবই তোমার মসজিদের ওই মিনারেতে আজান ফুকেছে দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে মসজিদের ওই মিনারেতে আজান ফুকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেই দেশের বাঁকে বাকে নদীর কলতার চারিদিকে চোখ ধাঁধানো সবুজের বান যেই দেশের বাকে বা নদীর কলতান চারিদিকে চোখ ধাঁধানো সবুজেরই বান গুলি সেই সবুজে গহনা পরেছে যেন গহনা পরেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে আমার দেশের মতো দেশটি আর কোথাও নাই তাই তো প্রাণ খুলে আজ দেশের গান গাই আমার দেশের মতো দেশ গাহিতে কণ্ঠ মেতেছে যেন কণ্ঠ মেতেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে লাখ শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি আমার কাছে মাটি যে সোনার চেয়েও খাটি লাখ শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি আমার কাছে মাটি যে সোনার চেয়েও খাটি কত আউলিয়াদের এই মাটিতে কদম পড়েছে কত কদম পড়েছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূর্তিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে বিশ্ব মাঝে দেশটি যেন খোদার সেরা দান দিবানিশি গাইতে হবে তারি গুণগান বিশ্ব মাঝে দেশটি যেন খোদার সেরা দান সে গাইতে হবে তারি গুণগান যে খোদাই দেশটি মোদের ভাগ্যে লিখেছে মোদের ভাগ্য লিখেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোমায় নিয়ে এই ধরনী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা তোমায় নিয়ে এই ধরনী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা গড়তে হবে তোমাকে যে সুখেরই বাসর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর কাল সকালের সূর্য আছে তোমার পানে চে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পে কাল সকালের সূর্য আছে তোমার পানে চে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পে তোমায় দেখে হাসবে রবি কাটবে আধার ঘোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত ভাঙবে তুমি জালি মেশি কল লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত হেনে ভাঙবে তুমি জালি মেশি কল বেলাল সুরে আজান ফুকে আনবে নতুন ভোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় মহা তুফান মাঝেও তুমি গাড়বে যে নঙ্গর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর দুনিয়ারে মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো দুনিয়ারে মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো দাদা গেল বাবা গেল কেউ তো নাহি ফিরে এলো দাদা গেল এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকুল নয় তোরে আসো

এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো দুনিয়ার মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো বিধাতাকে ভুলে গিয়ে মেতে আছো দুনিয়া নিয়ে বিধাতাকে ভুলে গিয়ে মেতে আছো দুনিয়া নিয়ে নেকি যদি না পায় সেদিন নেকি যদি না পায় সেদিন জ্বলবে রে অনল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল দুনিয়ারি মায়ায় পড়ে দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো এই পৃথিবীর সবই নকল নয় তোরে আসো শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন কবর হাসর আখেরাতকে মনে করিয়ে দিয়ে শিশুশিল্পী মাহমুদের কণ্ঠে একগুচ্ছ মায়াবী সুরের গান নিয়ে অডিও অ্যালবাম যেতে হবে ক্যাসেটটির গানের কথা সুর এবং সার্বিক নির্দেশনায় ছিলাম আমি আইনুদ্দিন আল আজাদ সুপ্রিয় শ্রোতা ক্যাসেটটির শব্দ ধারণে তাহাজিব সাউন্ড সিস্টেমস সার্বিক ব্যবস্থাপনায় মোস্তফা কামাল প্রযোজনা ও পরিবেশনায় প্রত্যয় প্রোডাক্টস ঢাকা ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি আল্লাহ হাফেজ